বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না আ'তাইনাকাল কাউসার আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো ইন নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ